একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না কবরের দিকে চে কাদি মন যে মানে না কবরের দিকে চে কাদি মন যে মানে না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না কবরের দিকে চে কাদি মন যে মানে না কবরের দিকে চে কাদি মন যে মানে না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না দরজাতে ঢুকিতে আমি খাই যে বড় ধোকা মা কেন ডাকছে না আমায় আয় রে আমার খোকা দরজাতে ঢুকিতে আমি খাই যে বড় ধোকা মা কেন ডাকছে না আমায় আয় রে আমার খোকা মা কোথায় গেলে তোমায় পাবো কোথায় গেলে তোমায় পাবো পথ যে চিনি না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না কবরের দিকে যে কাদি মন যে মানে না কবরের দিকে যে কাদি মন যে মানে না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না দোয়া করি মাগো আমি প্রভুর দরবারে দয়া করে তোমায় যেন নেগো গো স্বর্গ করি দোয়া করি মাগো আমি প্রভুর দরবারে দয়া হয় যেন নেয় গো স্বর্গ করে প্রভু আমার দোয়া কবুল কর আমার দোয়া কবুল করো ফেলে দিও না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না কবরের দিকে চে কাদি মন যে মানে না কবরের দিকে চে কাদি মন যে মানে না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না একা একা কাদি মাগো তোমায় দেখি না